রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাত ওয়াসালাম আলা খাতমিল ইবুল মুরসলিন ওয়ালা আলহ তৈবিন ও আসহাবিহ তহরিন আঞ্জমনে শানে সাহাবার ব্যবস্থাপনায় আয়োজিত দুদিনব্যাপী শানে সাহাবা সম্মেলনের প্রথম দিবসের দ্বিতীয় অধিবেশনের মোয়াজ্জাদ সভাপতি হজরাত ওলামাইকরাম মন্ডলী দিনদার মুসলমান ভাইয়েরা আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি যে আজকের এ মোবারক জলসায় হাজির হতে পারলাম আল্লাহ তালা তৌফিক দিলেন আলহামদুলিল্লাহ শাহানে সাহাবা সাহাবাদের মর্যাদা সম্মান বিষয়ক আজকের এই দুদিন ব্যাপী সম্মেলন রসুল করিম সাল্লি আলী ওসাল্লামের নকশ কদম মতে যারা জীবন পরিচালনা করেছেন তাদের নাম সাহাবাই কারাম আমরাও যদি সাহাবাই কারামদের পথ ধরি তাহলে রসুলের সুন্নাত অক্ষর অক্ষরে আমরা পালন করতে সমর্থ হব সাহাবাই কারাম এমন জামাত যাদেরকে আল্লাহ তালা বাছাই করেছেন লেখেদমতে নবী ইহিম আল্লাহ রসুলের খেদমতের জন্য বাছাই করা একটা দলের নাম সাহাবা একরাম এবং এমন এক মোবারক জামাত যাদের প্রতিটি সদস্য আকাশের উজ্জ্বল তারাকার ন্যায় বিআইহিম এখতেদাইতুম এহতেদাইতুম যে কোনো একজন সাহাবাই কারামকে যদি আমরা অনুসরণ করি আমরা হেদায়ত পাবো প্রতিটি সাহাবাই কারাম ইসলামের জন্য নিবেদিত প্রাণ জানসার दावत तबलीग तालीम तदरीस तस्किया সিয়াসত দিয়ানত রিয়াসত সব ক্ষেত্রে তাদের উজ্জ্বল অবদান রয়েছে ইতিহাস তার সাক্ষী উদাহরণস্বরূপ নিজের জীবনের চাইতে আল্লাহ রসুলের দাম সাহাবাইকার আমাদের মর্যাদা হজরত অমর রাজি আল্লাহ তালু একদিন আল্লাহ রসুলকে বলেন ইয়া রসুল আল্লাহ আমি আপনাকে ভালোবাসি ইল্লামিন নফসি আমার জান ছাড়া আমার বিবি বাচ্চা দন দৌলত সহায় সম্পত্তি এর চাইতে আপনি দামি বেশি হজরত সাল্লাহ আলাইসাল্লাম বলেন কথা হয় নাই তোমার জানের চাইতেও যদি আমি বেশি দামি না হই তুমি পাক্কা মুসলমান হতে পারবে না হজরত ওমর বলেন ইয়া রসুল্লাহ এই মুহূর্তে আপনি আমার জানের চাইতে বেশি দামি কল রসুল্লাহ সাল্লাহ ওসাল্লাম ওমর তাম্মা ইমান ও কাল আন এই মুহূর্তে তোমার ইমান পাক্কা হয়ে গেল আমাদের জানের চাইতেও আল্লাহ রসুলকে যদি বেশি ভালোবাসতে না পারি পাক্কা মোমেনের তালিকায় আমাদের নাম থাকবে না এই হাদিস মতে হজরতের জন্য জানে স্যার জীবন উৎসর্গকৃত সাহাবাহিক আমাদের মোবারক জামাত আমরা যত বেশি এগুলো নিয়ে আলোচনা করব ওয়াজ নসিহত করব তত আমাদের ইমানে জজবা আমলের শোক কোরবানির বলবালা বৃদ্ধি পাবে হজরত রসুল করিম সাল্লাম ইসলাম হিজরত করছেন হজরত আবু বকর আল্লাহকে সাথে নিয়ে আগেই বলেছিলেন আমি তোমাকে আমার হিজরত করতে হতে পারে কাফেরদের অত্যাচারের কারণে আল্লাহর হুকুমে মক্কা থেকে মদিনায় আমার হিজরত করতে হবে তুমি একটু মাথায় রাখবে একদিন রাতে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম হজরত আলীকে নিজের বিছানায় গুম পারিয়ে হজরত আবু বকরের দরজায় আওয়াজ দিলেন দস্তক দিয়া নক করলেন প্রথম ডাকে ইয়া আবা বাকর আল্লাহ রসুল যখন বলেন আবু বকর সাথে সাথে জবাব দিল লাব্বাইকে ইয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল বলেন আবু বকর এই গভীর রাতে তুমি ঘুমাও নাই বলো হজরত যেদিন থেকে আপনি বলেছিলেন যে কোনো মুহূর্তে আপনার হিজরত হবে ততদিন ততদিন থেকে আমি রাতের বেলা ঘুমাই না কারণ কোন সময় আল্লাহ রসুল আসেন আমার ডাক পড়ে এর নাম সাহাবি এর নাম সাহাবি সাহাবিদের সাথে যারা দোষমণি রাখে সাহাবিদের যারা দোষ ত্রুটি চর্চা করে তারা পাক্কা মোমেন হতে পারবে না আমরা তাদের পায়ের ঘোড়ার তলায় যে ধুলি কণা তার হাজার ভাগের এক ভাগও হবার সে যোগ্যতা আমাদের নাই এরা আব্বালীন দরজার মুসলমান করুণে উলার হজরত আবু বকর আল্লাহ তালকে নিয়ে আল্লাহ রসুল হিজরত করছেন কাফেররা খবর পেল যে আল্লাহ রসুল মক্কা থেকে মদিনা যাচ্ছেন দলে দলে অস্ত্র নিয়ে হজরতকে ধরার জন্য পাহাড়ে অভিযান চালালো এটা গর্তের ভিতরে গা রেসুর অনেকে গা রেসুরে গেছেন আমি গাড়ে হেরাতে গেছি যেখানে আল্লাহর কালাম নাজিল হয়েছে যে গর্তের ভিতরে সে গর্তে মাগরীবের নামাজ পড়েছি এখরাবি ইসমের রব্বিক দিয়ে খালাক যেখানে নাজিল হয়েছে জিব্রাইলের সাথে আল্লাহ রসুলের প্রথম দেখা প্রথম করেন আয়াত নাজিল যে গর্তের ভিতরে সে গর্তে মাগরীবের নামাজ পড়েছে অনেক উঁচু গাড়ে সুর আরো দূরে কাফেররা যখন দৌড়ায় সামনে আল্লাহ রসুল পিছনে আবু বাকর রাজি আল্লাহ তালা আন গর্ত দেখার সাথে সাথে আবু বকর দৌড়ে গিয়ে রাজাল্লাহ তালা আনু গর্তের ভিতরে ঢুকি শুয়ে গেলেন ঢুকে শুয়ে গেলেন পিছনে পিছনে আল্লাহ রসুল ঢুকছেন হজরত সাল্লাহ আলাইসাল্লাম বলেন আবু বকর তা আমার আগে আসি গর্তের ভিতরে শুই গেলা কেন হজরত আবু বকর বলেন ইয়া রসুল্লাহ গর্তের মুখে মাকড় সার জাল ভিতরে অন্ধকার না জানি বাঘ আছে না জানি বাল্লুক আছে না জানি সাপ পোকা আছে আমি যদি প্রথম ঢুকি পোকা মাকড় জানোয়ার আমাকে কামড় দিয়ে মারি ফেললে কিছু হবে না কিন্তু আল্লাহ রসুলকে যদি কামড় দেয় আঘাত করে দুনিয়া পয়গম্বর থেকে মাহরুম হয়ে যাবে এই জন্য আপনার আগে ঢুকি আমি আগে জান দিতে চেয়েছিলাম আশেখ রসুল গর্তের ভিতরে অনেক ছিদ্র সাদর সিরি হজরত আবু বকর তার সাদর সিরি টুকরো টুকরা করি প্রতিটি গর্তের ভিতরে ঢুকে দিলেন ভিতর থেকে যেন কিছু বের না হয় একটা গর্তের মুখ খালি সাদরও নাই পায়ের মুড়ি ঢুকে দিলেন পায়ের মুড়ি তারপর বসলেন হজরত সাল্লাহ আলাইসাল্লাম এ গর্তের ভিতরে কিছুক্ষণ ঘুমালেন নিদ্রামগ্ন হলেন তন্দ্রাচ্ছন্ন হলেন কিছুক্ষণ মাথা রাখলেন মাথা মোবারক সর মোবারক রাখলেন হজরত আবু বকর ইজাল্লাহ রানের উপর ওই যে গর্তের ভিতরে হজরত আবু বকর ইজাল্লাহ তালাহর পায়ের মুড়ি পিছন দিক থেকে কোনো সাপ অথবা বিচ্ছু বিষাক্ত কোনো প্রাণী কামড় দিয়েছে দংশন করেছে এক মুহূর্তের জন্য গর্তের মুখ থেকে পা সরান নাই খলিফত রসুল আবু বকর সাহাবিয় রসুল দুনিয়ার বুকে এই ত্যাগী জমাতের নাম আসহাবুল নবী সাল্লাম আলাইসাল্লাম পাশরান নাই কাঁদছেন ব্যথায় কাঁদছেন চোখের পানি হজরতের চেহারা মোবারকের উপর পড়লো চোখের পানি পড়ে হজরত ঘুম থেকে জাগ্রত হলেন বলেন আবু বকর তুমি কাঁদছো কেন হজরত আবু বকর বলেন আর রসুল্লাহ সাদর সিরি গর্তের ভিতরে ঢুকে দিছি একটা গর্তের মুখ ছিল খালি ওটার ভিতরে পায়ের মুড়ি দিছি আমার মনে হচ্ছে পিছন থেকে আমাকে কোনো সাপ অথবা বিচ্ছু অথবা কোনো পোকা আমাকে কামড় দিছে এই জন্য আমার যন্ত্রণা হচ্ছে হজরত বলেন পাতলো পাতুলি হজরতের থুতু মুবারক মুখের কিছু লালা ওই জায়গায় মালিশ করে দিলেন মুহূর্তের ভিতরে বিষ পানি হয়ে গেল এদের নাম সাহাবা কিছুক্ষণ পরে গর্তের উপর দিয়ে দশ পনেরো হাঁটি হাঁটি যাচ্ছে হজরত আবু বকর বলেন ইয়ার রসুল্লাহ এই দোষমানরা যদি তাহাতাল কাদাম তাদের পায়ের নিচের দিকে চায় আমাদের পাবে তাদের চোখ কিন্তু ওদিকে কোন দিকে গেল কোন দিকে গেল চোখ নিচে করে নাই তারা যদি নিচের দিকে নজর দেয় পায়ে তাদের পায়ের দিকে যদি নজর দেয় আমাদের দেখবে আল্লাহ রসুল সাল্লাহ আলাই ওসাল্লাম বলেন আবু বকর তুমি কি মনে করো আমরা দুজন আল্লাহ আমাদের দুজনের সাথে আল্লাহ আছেন আমরা দুজন নই আমরা তিনজন এই অসম্ভব আস্থা এবং বিশ্বাসের নাম আল্লাহ তালার উপরে প্রগাঢ় অগাধ আস্থা বিশ্বাস একিনের নাম ইমান আল্লাহ তালা আমাদেরকে ইমানের দৌলত দিয়ে ইমান তসদিদি ইমান করার তৌফিক দান করুন আমিন এদের নাম সাহাবা ইকরাম এই সাহাবাই কারামদের পরবর্তী তাবিন তবে তাবিন আইমাই মুস্তাহিদিন ওলমাই হকানি ওলমাই রব্বানি সুফিয়াই কারাম যুগ যুগ ধরে সেই সাহাবাওয়ালা জিন্দেগির ঝান্ডা বহন করে চলেছেন আজ পর্যন্ত আজ পর্যন্ত শত ধাক্কা শত তুফান সাইক্লোন ঘূর্ণিঝড় ষড়যন্ত্র চক্রান্ত ইসলামের অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারে নাই সাহাবাওয়ালা জামাতের এই মেহনত কেমন পর্যন্ত চলবে ইনশাল্লাহ এবং হিন্দুস্তান পাকিস্তান বাংলাদেশে ভারতীয় উপমহাদেশে সাহাবায় কারামের সাহাবা কারামদের সেই মেহনত সে প্রয়াস চালাচ্ছেন ওলমাই কারাম আমি সমস্ত ওলামাইকে রামের খেদমতকে শ্রদ্ধার সাথে স্মরণ করি বিভিন্ন মক্তব্য ফিকির বিভিন্ন মসলাকের ওলামাইকে রাম যারা দিনের খেদমতে নিয়োজিত ছিলেন অথবা আছেন আমরা তাদের প্রত্যেকের খেদমতকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করি বিশেষভাবে বিলখুসুস পার্টিকুলারলি ওলামাই দেওবান দেওবন্দি চিন্তাধারার আলেমদের খেদমাত কার নামে তাদের কোরবানি ইতিহাসে সোনার অক্ষরে লিখে রাখার মতো দেওবন্দি ওলামা একরামের এবং এই ভূখণ্ড এর এক এক জমানায় এর নাম বঙ্গ পূর্ববঙ্গ এক জমানায় এর নাম পূর্ব পাকিস্তান এক জমানায় এই মুহূর্তে এর নাম বাংলাদেশ এই ভূখণ্ডের ভারতীয় এলাকার শিক্ষা ব্যবস্থা ছিল ইসলামী শিক্ষা এই ভূখণ্ডে ভারত পাকিস্তান বাংলাদেশের তালিম ছিল ইসলামের শিক্ষা ইংরেজি শিক্ষা আসছে তিনশো থেকে সাড়ে তিনশো বছর আগে সতেরোশো সাতান্ন সালের আগে আঠারোশো সাতান্ন সালের আগে এই দেশে A B C D school college institute BUET SUET BUET KUET এগুলো কিছু ছিল না সতেরোশো সাতান্ন সালের আগেও নাই আঠারোশো সাতান্ন সালের আগেও নাই এই দেশের মূল তালিম দিন তালিম শিক্ষিত ওই মানুষকে বলা হতো কোরআন এবং হাদিসের বিদ্যা যার বুকের ভিতরে আছে ইংরেজরা আসি দেশে মাদ্রাসা বন্ধ করে দিল হানাকা বন্ধ করে দিল ইংরেজি শিক্ষা চালু করে দিল ইংরেজি যারা পড়বে তারা বৃত্তি পাবে ইংরেজি যারা পড়বে তারা চাকরি পাবে এই দেশের মূল তালিম কিন্তু ইসলামী তালিম দিনই তালিম কৌমি মাদ্রাসার হুজুররা সরকারের নিয়ন্ত্রণের বাইরে সম্পূর্ণ আল্লাহর উপর নির্ভর করি জনগণের সহায়তায় দিনই তালিম তারা দিয়ে যাচ্ছে আঠারোশো ছেষট্টি সন থেকে সিপাহী বিদ্রোহের পর থেকে আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহ আঠারোশো ছেষট্টি সন থেকে দেওবন্দির চিন্তাধারা দেওবন্দি তালিম চলে আসছে এত বড় বড় মাদ্রাসা এটা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিটি মাদ্রাসা একটা ইট সরকারের দেওয়া নাই একজন ছাত্রের ভাতের খরচ একজন উস্তাদের এক মাসের বেতন একদিনের বেতন সরকারের পক্ষ থেকে কোনোদিন আসে নাই আগামী দিনেও আসার সম্ভাবনা নাই এগুলো দিনই তালিম এভাবে চলছে হিন্দুস্তান পাকিস্তান বাংলাদেশে কত বড় বড় এদার আমার সৌভাগ্য হয়েছে আমি ভারত পাকিস্তানের খুব বড় বড় মাদ্রাসা দারুলম দেওয়ান মোজাউলম সাহারানপুর দারুল করাচি ইসুব্বন নৌরি নদতলমা লক্ষ্ণৌ সব মাদ্রাসায় গেছি এলমি সফরে গেছি কত বিশাল মাদ্রাসা কত হাজার হাজার ছাত্র তালিম নিচ্ছে এক পয়সাও সরকারের নাই বাতিলের বিরুদ্ধে নাহকের বিরুদ্ধে এবং ইসলামের বিরুদ্ধে যারা চক্রান্ত করে তাদের বিরুদ্ধে ওলমাই দেওয়ান তলাভাই দেওয়ান ময়দানে যে কোনো মুহূর্তে ঝাঁপ দিতে অতীতেও দ্বিধা করে নাই আগামী দিনেও করবে না এভাবে তারা চলে আসছে কারণ সরকার বাতা বন্ধ করে দিবে বেতন বন্ধ করে দিবে বাদ বন্ধ করে দিবে এই ডর তাদের বুকে নাই নাই এবং আল্লাহ না করুন কোনোদিন হবে না এই দেশে কৌমি মাদ্রাসার দরজা দিনে তালিমের এই ব্যবস্থা বন্ধ করার ক্ষমতা পৃথিবীর কারো নাই আল্লাহ না করুন আমাদের গুনার কারণে যদি রাশিয়ার মতো ইমাম বোহারির মাদ্রাসার মতো কোনো বিপ্লব যদি হয় না হক বিপ্লব যদি হয় প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠানের এদারার দরজা বন্ধ হয়ে গেলেও গাছতলায় বাসতলায় মাটির তলায় নতুন তালিম নতুন মাদ্রাসা নতুন নাহাজ পরদিন সকালে চালু হয়ে যাবে এটা ইতিহাস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এককালের ভাইস চ্যান্সেলার ডক্টর ইমাজউদ্দিন রাষ্ট্রবিজ্ঞানী তিনি বলছেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার একটা সহজাত বৈশিষ্ট্য ইনহেরেন্ট ক্যারেক্টারিস্টিক্স কৌমি মাদ্রাসার ছাত্র এবং ওস্তাদের ভিতরে আছে অন্যায় দেখলে তারা ঝাঁপিয়ে পড়ে বেয়াদবি দেখলে বেয়াদবের মুখ বন্ধ করার জন্য তারা ঝাঁপিয়ে পড়ে এটা তার সহজাত প্রবৃত্তি তারা অন্যায়কে মাথা পেতে নেয় না রাজনীতি নয় ক্ষমতার মস্তদে যাওয়ার খাহেস তাদের নাই ইসলামের বলবালা এলাই কালিমতুল্লাহর জন্য তাদের আন্দোলন যুগ যুগ ধরে হজরত পাকিস্তানের হজরত মুফতি শফি সাহেব ইচ্ছে করলে পাকিস্তান পার্লামেন্টের মেম্বার হতে পারতেন এগুলোতে জান নাই তারা জান নাই বাংলাদেশে এই সমস্ত বড় বড় আলেমরা এই কাজে জান নাই কিন্তু আন্তর্জাতিক ইহুদি চক্র কৃষ্ণচক্র ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া রেডিও টেলিভিশনকে ব্যবহার করি কিছু বুদ্ধিজীবীকে ব্যবহার করি কমে মাদ্রাসার বিরুদ্ধে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ মৌলবাদের সাথে তাদের সম্পর্ক আছে একথা বলি পৃথিবীর মানুষের সামনে কমে মাদ্রাসাকে ঘৃণ্য জঙ্গিবাদের প্রজনন কেন্দ্র ইত্যাদি কথা বলি আলেমল আমাদের ইজ্জত নষ্ট করার চক্রান্ত চালাচ্ছে বহুদিন যাবত এটা চলছে আমরা মাঠে ময়দানে বহু আন্দোলন করেছি বিভিন্ন পত্রিকায় বড় বড় করে ছবি দিয়ে দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা মিসোয়াকওয়ালাকে জঙ্গি সন্ত্রাসী বানিয়ে এভাবে ছবি দিয়ে অনেক কার্টুন তারা ছাপিয়েছে প্রতিবাদ করেছি এটা আন্তর্জাতিক চক্রান্ত দেশি এবং বিদেশি আমার হাতে একটা রিপোর্ট আছে কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল রিলেশনস আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর ডক্টর ইমতিয়াজ আহমদ একটা আর্টিকেল লিখেছেন মাদ্রাসা আর ফেসিলিটেটিং মিলিটেন্সি ইন বাংলাদেশ বাংলাদেশে মাদ্রাসাগুলো জঙ্গিবাদকে সহজ করে দিচ্ছে মাদ্রাসাগুলো হচ্ছে জঙ্গি তৈরির কারখানা নাউজবিল্লা আমরা ডক্টর ইমতিয়াজ সাহেবের এই গবেষণাকে অত্যন্ত ঘৃণা ভরে আপত্তি সহকারে প্রত্যাখ্যান করছি এবং মাদ্রাসার সাথে কমে মাদ্রাসার সাথে বিশেষভাবে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ মৌলবাদের বিন্দুমাত্র সম্পর্ক নাই নাই বাংলাদেশের সব মাদ্রাসার দরজা খোলা একবার টেকনাফ থেকে দিনাজপুর পর্যন্ত যত মাদ্রাসা আছে দরজা খোলা সরকারি agency DB detective branch NSI national security intelligence DGFI সামরিক গোয়েন্দা সংস্থা যে কোনো সময় তদন্ত করে দেখতে পারেন টেকনাফ থেকে দিনাজপুর এবং সুন্দরবন থেকে জয়ন্তিয়া যত মাদারসা আরবি আছে পনেরো হাজার মাদ্রাসা আছে চল্লিশ লক্ষ ছাত্র আছে আমরা চ্যালেঞ্জ করে বলি বাংলাদেশের কোন মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয় না এবং জঙ্গি বা সন্ত্রাসবাদ সন্ত্রাস সন্ত্রাসী ইরহাব আল ইরহাব লা ইরহাব আফিল ইসলাম ইসলামে সন্ত্রাসবাদ নাই there is no terrorism in Islam ইসলামে টেরোরিজম নাই সন্ত্রাস কি রাজনৈতিক উদ্দেশ্যে অথবা সামাজিক উদ্দেশ্যে কোনো মানুষকে অপহরণ করে নিয়ে যাওয়া গুম করে ফেলা টাকা দাবি করা ভয় দেখানো গুলি মারা এর নাম টেরোরিজম এফবিআই আমেরিকার FBI federal bureau of intelligence তারা বলছে শক্তির বেআইনি ব্যবহার সন্ত্রাস কোন রাজনৈতিক উদ্দেশ্যে কোনো সামাজিক উদ্দেশ্যে সরকারকে অথবা রাষ্ট্রের জনগণকে ভয় দেখানোর নাম সন্ত্রাস এগুলোর সাথে কমে মাদ্রাসার ওস্তাদ কমে মাদ্রাসার ছাত্রদের বিন্দু মাত্র সম্পর্ক নাই পৃথিবীতে বহু সন্ত্রাসী সংগঠন আছে আমি একটু খোলামা খোলামালাভাবে বলতে চাই ভারতের উলফা সন্ত্রাসী সংগঠন শিবসেনা জাপানের দি জাপানিজ রেড আর্মি সন্ত্রাসী সংগঠন বাংলাদেশেও আছে জঙ্গিবাদ জঙ্গি মিলিটায়ার লেটিন শব্দ মিলিটায়ার থেকে মিলিটেন্সি জঙ্গিবাদ রিলিজিয়াস এক্সট্রিমিজম ধর্মীয় চরমপন্থা ওলমাই দেওবন ধর্মীয় চরমপন্থায় বিশ্বাস করে না এতেদাল মোহতাদিল মেজাজ কারি তো কিতাব আছে মসলাকে ওলামাই দেওবন্দ আমি বাংলা করেছি দেওবন্দি আলেমদের মতাদর্শ বাংলা করেছি ওখানে আছে কথা বেশি লুজও নয় বেশি টাইটও নয় মাঝখানে দরমিয়ানি মিয়ানা রবি এটা হচ্ছে দেওবন্দে মাসলাক কারি তেব সাহেব বলেন ল্যাংটা যদি ফকির বাজারে দেখো বাবাজান ক্যাবলা বলে তাকে মাথায় নিও না সুরের বাচ্চা বলে তাকে পাথর মেরো না উসকো আপনি হালত পে চড় দো এটা হচ্ছে মাঝারি পন্থা মধ্যম পন্থা religious extremism fundamentalism there is no principle of Deobandi ওলামাস দেওবন্দি ওলামাদের এটা লক্ষ্য নয় তারা এক্সট্রিম পথ মানে না মিয়ানা রবি মধ্যম পন্থা এবং আমাদের দেশে তিন ধরনের শিক্ষা ব্যবস্থা চালু আছে আমরা জানি স্কুল কলেজ ইউনিভার্সিটি সাধারণ শিক্ষা মাদ্রাসা শিক্ষা দুই প্রকার আলিয়া কৌমি আমরা একথা কোনোদিন বলি না বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ ইউনিভার্সিটি অথবা আলিয়া অথবা কৌমি কোন মাদ্রাসায় আমার জানা মতে ছাত্রদেরকে মিলিটেন্সি উগ্রবাদ ধর্মীয় উগ্রবাদ জঙ্গিবাদ সন্ত্রাসবাদের তালিম দেওয়া হয় না তালিম স্কুল কলেজ ইউনিভার্সিটির আলাদা জেনারেল সাবজেক্টস আলিয়া দিনী তালিম তারা দেয় নির্দিষ্ট সিলেবাস অনুযায়ী কমই আলাদা তাদের দর্শন জামের ভিত্তিতে আছে আমার জানা মতে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিকভাবে সন্ত্রাস জঙ্গিবাদ এক্সট্রিমিজম মিলিটেন্সির তালিম দেওয়া হয় না কোনো প্রতিষ্ঠানে নাই তবে মাঝে মধ্যে সন্ত্রাসী ধরা পড়ে জঙ্গি ধরা পড়ে আমি আজকে আলোচনা করব বাংলাদেশে ছয়টি জঙ্গি সংগঠন সরকার বন্ধ করে দিয়েছে ছয়টি ছয়টি জঙ্গি সংগঠন বাংলাদেশে নিষিদ্ধ আমি আলোচনা করব এই ছয় সংগঠনের ভিতরে দেওবন্দি আলেম দেওবন্দি ছাত্র নাই কারা আছে কারা কোথায় পড়েছে কেন কমি মাদ্রাসারকে টার্গেট করে কমি মাদ্রাসাকে টার্গেট করার পিছনে কারণ আছে হকানে রব্বানি জজবাতি বিপ্লবী আলেম কমি মাদ্রাসা থেকে পয়দা হয় এদেরকে বদনামি করি চিহ্নিত করি সন্ত্রাসী হিসাবে চিহ্নিত করে যদি বসে দেওয়া যায় জনগণকে বিক্ষুব্ধ করা যায় তাহলে জনগণ কবি মাদ্রাসার সাহায্য করবে না বন্ধ হয়ে যাবে এটাই তাদের ধারণা তাদের ধারণা এবং দুই সালে একত্রিশে মার্চ ডেলি স্টার পত্রিকায় এটা হেডিং কমি মাদ্রাসা আন্ডার ওয়াচ কমি মাদ্রাসা সরকারের নজরদারিতে আছে থাকুক আমাদের কোনো আপত্তি নাই সরকারের নজরদারি দিনে করুক রাতে করুক রাতে করুক আমাদের কোনো আপত্তি নাই এখানে কোনো জঙ্গি তৎপরতায় নাই বরঞ্চ নজরদারি করতে করতে যারা নজর দেয় তাদের ভিতরে হেদায়ত আল্লাহ পাক দিতে পারেন সম্মানিত হাজরেন যে সমস্ত বাংলাদেশের সংগঠন জঙ্গি সংগঠন বাংলাদেশে কতটা আছে ইনস্টিটিউট অব কালচারাল অ্যাফেয়ার্স তাদের গবেষণায় বলেছে ত্রিশটি জঙ্গি সংগঠন আছে এবং ইনস্টিটিউট অব কালচারাল অ্যাফেয়ার্সের understanding religious militancy in terrorism Bangladesh উনসত্তর পৃষ্ঠায় লেখা আছে সত্তরটি জঙ্গি সংগঠন আছে বাংলাদেশে আমরা জানি না কোথায় আছে সত্তরটি সেভেন্টি জঙ্গি সংগঠন আছে ডেলি স্টার বলছে তিরিশটা জঙ্গি সংগঠন আছে বাংলাদেশে ছয়টা সরকার নিষিদ্ধ করে দিয়েছে এবার আসুন এগুলো কি জামাতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি উনিশশো দুই সালে সরকার সেটা বন্ধ করে দিয়েছে Jagrata Muslim Janata Bangladesh J M J B বি এটা ফেব্রুয়ারি মাসে বন্ধ করে দিয়ে দুই সালে হরকতুল জেহাদ বাংলাদেশ হুজি বি অক্টোবরের দুই সালের অক্টোবর সরকার নিষিদ্ধ করেছে হিজবুত তহিদ অক্টোবর মাসে হিজবুত তাহরির দুই সালের অক্টোবর মাসে বন্ধ করে দিয়েছে শাহাদত আল হিকমা ফেব্রুয়ারি তিন সালে দুই সালে গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে এই ছয় সংগঠনের ভিতরে দেওবন্দি মাদ্রাসার ছাত্র এবং ওস্তাদ নাই এই যে ছয়টা নিষিদ্ধ তারপরও কিছুদিন পর পর পত্রিকায় টেলিভিশনে আজেবাজে কথা বলি বাংলাদেশের দায়িত্বশীল ব্যক্তি যখন পত্রিকায় বলে কমে মাদ্রাসা সন্ত্রাসের প্রজনন ক্ষেত্র এইরকম ডাহা মিথ্যা কথা একজন দায়িত্বশীল মন্ত্রী হয়ে বলে আমাদের প্রতিবাদের বাসা নাই কোন বেসিসে তিনি বলেন আমরা চ্যালেঞ্জ করি কোন পরিসংখ্যানের ভিত্তিতে তিনি বলেন অথবা যারা বলেন যে কমে মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয় প্রজনন কেন্দ্র পচা পুকুর যেমন মশা তৈরি হয় প্রজনন কেন্দ্র breeding centre of mosquitoes derelict pond is considered as breeding centre of mosquitoes পচা পুকুরে মশা তৈরি হয় কমি মাদ্রাসায় আল্লাহওয়ালা তৈরি হয় এখানে জঙ্গিবাদের কোন যারা বলে তাদের গবেষণা নাই তারা রাজনৈতিক উদ্দেশ্যে কথা বলে সম্মানিত হাজরেন বাংলাদেশ জামাতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি দুই সালের সতেরোই আগস্ট বাংলাদেশের তেষট্টিটা জেলায় পাঁচশোটি বোমা বেড়েছে এই সংগঠনের সাথে কমে মাদ্রাসার কোনো সম্পর্ক নাই ডক্টর আসাদুল্লাহ গালিব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরো বিভাগের চেয়ারম্যান আহলে হাদিস আন্দোলনের নেতা তিনি যে এমবির প্রতিষ্ঠাতা তিনি কোথায় পড়াশোনা করেছেন দেখুন সাতক্ষীরার কাউকে ডাঙ্গা আলিয়া মাদ্রাসায় আলিম ফাজিল পাশ করেন তিনি সরকারি মাদ্রাসা থেকে সরকারি মাদ্রাসার বেতন একশো ভাগ দেয় গভর্নমেন্ট একশো ভাগ গভর্নমেন্ট বেতন দেয় সে মাদ্রাসা থেকে তিনি আলিম ফাজিল কামেল জামালপুরের আরামনগর আলিয়া মাদ্রাসা থেকে কামেল পাস কুমিল্লা সিটি কলেজ থেকে বি অনার্স আরবি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আরবি সাহিত্যে মাস্টার্স জীবনে কোনোদিন কমে বাদশার বারান্দা দিয়ে হাঁটে নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচারার পরবর্তী সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় আরবির চেয়ারম্যান তিনি কোনোদিন বাংলাদেশের দুটো বিশ্ববিদ্যালয়ের নাম করা ইউনিভার্সিটির তিনি শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক এরপরে প্রফেসর তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোনোদিন তিনি কমে মাদ্রাসায় পড়েন নাই অতএব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যদি বোমা মারে তাহলে বলতে হবে ঢাকা ইউনিভার্সিটি সন্ত্রাসের প্রজনন কেন্দ্র এর পরবর্তী সময় জেএমবি জামাতুল মুজাহিদিন বাংলাদেশের সভাপতি হন শেখ আব্দুর রহমান শেখ আব্দুর রহমান ছিলেন বাংলাদেশের আহলে হাদিস আন্দোলনের প্রতিষ্ঠাতা ফজল মুন্সির ছেলে সরিষাবাড়ি স্থানীয় আলিয়া মাদ্রাসা থেকে ফাজল ডিগ্রি জামালপুরের সরিষাবাড়ি আলিয়া মাদ্রাসা থেকে কামেল ডিগ্রি আসাদুল্লাহ গালিব সাহেবের সুপারিশে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে লাইসান্স এরপর তিনি সৌদি দূতাবাস কুইতি দূতাবাসে অনুবাদকের কাজ করেন প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে কোনোদিন তিনি কমে মাদ্রাসার ছাত্র এবং শিক্ষক ছিলেন অতএব বাংলাদেশে যারা বোমা মারে পাঁচশো পাঁচশোটা বোমা মারে তেষট্টি জেলায় এদের সাথে কমে মাদ্রাসার কোনো ছাত্র শিক্ষক জড়িত নয় তারপরও পত্রিকায় টেলিভিশনে বলে যে কমে মাদ্রাসায় কিছুদিন পর পর যে ট্রেনিং হয় এই হয় সে হয় আজে বাজে কথা বলে আমাদের আন্দোলনের মুখে এই সমস্ত তৎপরতা বন্ধ হয়ে গেছে আগামী দিনে যদি ওর মাথা উঁচু করতে চায় আবারও আমরা বন্ধ করে দেব ইনশাল্লাহ জেএমবির অপারেশন কমান্ডারের নাম সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলাবাই বাংলাবাই একসময় আফগানিস্তানে যুদ্ধ করেছেন আফগানিস্তানে যুদ্ধ দেওবন্দিরাও করেছেন আফগানিস্তানে যুদ্ধ হালাদিসরাও করেছেন আফগানিস্তানে যুদ্ধ যে কোনো মানুষ করেছেন এটা খালেদ জাহাজ ছিল রাশিয়ার বিরুদ্ধে তিনি মোহন সিংহের সিনেমা হলে পরপর বোমা সিরিজ বোমা এই জন্য তাকে দায়ী করা হয় এবং তার ফাঁসি হয়েছে শেখ আব্দুর রহমানের ফাঁসি হয়েছে এই বাংলা ভাই উনিশশো সালে বগুড়ার তরফ সরতাজ আলিয়া মাদ্রাসা থেকে দাখিল বগুড়া গভর্নমেন্ট আজিজুল কলেজ থেকে আইয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এম জীবনের কোথাও বাংলা ভাই নুরানি মাদ্রাসায় পর্যন্ত পড়েন নাই তাহলে সন্ত্রাসের সাথে কমে মাদ্রাসার সম্পৃক্ততা কোথায় জেএমবির সামরিক কমান্ডারের নাম আতার রহমান সানি তারও ফাঁসি হয়েছে আতার রহমান সানি শেখ আব্দুর রহমানের ছোট ভাই কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াশোনা করেছেন Kushtia Islamic university government university সন্ত্রাসী যদি তৈরি হয় তাহলে সরকারি প্রতিষ্ঠান থেকে তৈরি হচ্ছে ডকুমেন্টারি কথা এগুলো মুখের কথা নয় দালিলিক ডকুমেন্টারি মোস্তানাত মুদল্লল দুই সালে সতেরোই আগস্ট ঝালকাঠিতে বোমা মারি দুজন বিচারককে তিনি মেরে ফেলেছেন যত বিস্ফোরক বোমা বানায় এগুলো সব আতা রহমান সানি কমি মাদ্রাসা জীবনে কোনোদিন পড়েন নাই এবং সারা দেশে দুশো উনত্রিশটি মামলার মধ্যে এদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে দুশো উনত্রিশটা মামলা হয়েছে বাংলাদেশে বর্ণটা আব্দুর রহমান সাহেবের বিরুদ্ধে আটচল্লিশটা বাংলাবাইয়ের বিরুদ্ধে আঠাশটা আতাউর রহমান সানির বিরুদ্ধে বাংলাদেশের কোন কমি মাদ্রাসার আলমের বিরুদ্ধে বোমা মারার মামলা নাই বিস্ফোরক বিশেষজ্ঞ সুমন ওরফে বোমা মিজান জ্যাম্বির ফুল টাইম সদস্য তিনি লেখাপড়া করেছেন সরকারি তেজগা পলিটিক্যাল ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা নিয়েছেন সরকারি বেসরকারি কোনো কমে মাদ্রাসায় বোমা বানায় নাই বুয়েটের ছাত্র বাংলাদেশের এক নম্বর ইউনিভার্সিটির নাম বুয়েট বুয়েটের ছাত্র রাজীব জ্যামবি তথ্য প্রযুক্তির প্রধান ইমরানুল হক রাজীব তিনিও কোনোদিন কমে মাদ্রাসায় পড়েন না একদিনের জন্য কমে মাদ্রাসায় পড়েন নাই তিনি বুয়েটের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট হরকতুল জাহাদ বাংলাদেশ উনিশশো বিরানব্বই থেকে নিরানব্বই সাত বছর তাদের বিরুদ্ধে সন্ত্রাসের কোনো অভিযোগ নাই আমরা ওয়েবসাইট ব্রাউজ করে দেখেছি চ্যাট করে দেখেছি যে হরকতুল জেহাদের বিরুদ্ধে শুধু মুফতি আব্দুল হান্নানের ছাড়া বাংলাদেশের কত বোমা মেরেছে এরকম সন্ত্রাস বিস্ফোরণের কোনো ঘটনা হরকতুল জেহাদের বিরুদ্ধে নেই হরকতুল জেহাদ বাংলাদেশে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে নেই একেবারে উনিশশো বিরানব্বই উনিশশো নিরানব্বই পর্যন্ত সাত বছর কিছুদিন মুফতি আব্দুল হান্নান সাহেব সভাপতি ছিলেন তখন তার বিরুদ্ধে কিছু অভিযোগ উঠেছে কে সে মুফতি আব্দুল হান্নান আমাদের জানা থাকা দরকার কারণ সাহাবাওয়ালাই মোবারক জামাতের বিরুদ্ধে উদুর পিন্ডি বুদুর ঘরে বাংলা একটা প্রবাদ আছে দোষ করেছে একজন দোষ করেছে একজন দোষী একজন দোষ ছাপাই দিছে আরেকজনের গাড়ে এটার বাংলা নাম উদুরপিণ্ডি বুদুর ঘাড়ে বোমা মারে একজন কেন মারে কি জন্য মারে এই ব্যাখ্যা আমার কাছে নাই বোমা মারে এক দল দোষ চাপিয়ে দেয় কমি মাদ্রাসার উপরে জঘন্যতম অপরাধ মুফতি আব্দুল হান্নান সাহেব বাংলাদেশের গোপালগঞ্জ জেলার ডাঙ্গায় একটি কমে মাদ্রাসায় উনিশশো থেকে উনিশশো পর্যন্ত পড়াশোনা করেন কমে মাদ্রাসায় এরপরে তিনি ভারতের দেওবন দারুলম দেওবন্দে পড়াশোনা করেন এরপরে তিনি উত্তরপ্রদেশের Aligarh university Muslim university Aligarh সরকারি বিশ্ববিদ্যালয় থেকে এম এ ডিগ্রি লাভ করেন কিছুদিন ইউসুফবিনুর সাহেবের মাদ্রাসাও পড়াশোনা করেন দুই সালের বাইশে আগস্ট নিজকে একুশে আগস্ট বঙ্গবন্ধু অভিনীত যে হামলা তিনি সাক্ষাৎকারে বলেছেন আদালতে বলেছেন এই বোমার সাথে আমি জড়িত নই যেহেতু আজ পর্যন্ত বিচার হয় নাই কে দোষী কে দোষী নয় আমরা কোনো মন্তব্য করব না তবে তিনি বলছেন আমি এই বোমার সাথে জড়িত নই তিনশো নিরানব্বই দিন তাকে রিমান্ডে নেওয়া হয়েছে থ্রি নাইন নাইন ডেস এবং তাকে যদি চার্জশিটে অভিযুক্ত করা হয় অথবা তাকে যদি ফাঁসিও দেওয়া হয় অথবা তাকে যদি যাবজ্জীবনও দেওয়া হয় মুফতি আব্দুল হান্নান সাহেবকে তাহলে প্রশ্ন উঠবে তিনি কি কৌমি না তিনি আলিগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র তিনি দুই দুই শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন সর্বোচ্চ ডিগ্রি নিয়েছেন কৌমি দারুলম জবন থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়েছেন ভারতের আলিগড় মুসলিম ইউনিভার্সিটি থেকে তাহলে তিনি কোন প্রতিষ্ঠানের ছাত্র আপনার একটু সামনে আসেন পিছনে মানুষ দাঁড়িয়ে আছে জায়গা আছে তো আপনার একটু সামনে একটু অগ্রসর হন অগ্রসর হন একটু একটু সামনে আসেন সম্মানিত হাজরেন তাহলে কোন প্রতিষ্ঠান আমরা আগেই বলেছি বাংলাদেশ পৃথিবীর কোন শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ মৌলবাদ বোমা বানানো এগুলো তালিম দেওয়া হয় না সমাজকে অস্থিতিশীল নৈরাজ্যপূর্ণ সহিংসতাপূর্ণ করার জন্য কোন শিক্ষা প্রতিষ্ঠানে কোন স্কুলে কোন সরকারে কোন বেসরকারি কোন বিশ্ববিদ্যালয়ে এগুলো করা হয় না এগুলো করে কিছু লোক কেন করে এর জবাব আমার কাছে নাই কেন করে তারা জানে কিন্তু আমি কথা বলি এর সাথে কমি মাদ্রাসার সম্পর্ক নাই এটাই আমার মূল কথা যারা মারে যারা করে কর্ণওয়ালা আছে কেন করে কি জন্য করে এই জবাব আমার কাছে নাই তবে আমি কথা বুঝাতে চাই যে করে এক দল দোষ চাপায় আরেক দলের উপরে অথবা খামাখা কমি আলেম ওলামাদেরকে মজমুম করে চিহ্নিত করে সন্ত্রাসী হিসাবে বাংলা ডেলি স্টার আঠাশে ফেব্রুয়ারি দুই সালে একটা রিপোর্ট বের হয় ঢাকার তেজগা পলিটিক্যাল ইনস্টিটিউট গভর্নমেন্টের পয়সায় এটা চলে একটা পিউনের টাকা পর্যন্ত সরকার দেয় এটা সন্ত্রাসের প্রজনন কেন্দ্র ডেলিয়া স্টার পত্রিকা বলছে এটা তো কমে মাদ্রাসা নয় এটা তো কমে মাদ্রাসা নয় উনিশশো সালের সালের আঠারোই জানুয়ারি বাংলাদেশের জাতীয় কবি স্বাধীনতা তুমি যে কবিতা লিখেছেন আমাদের জাতীয় কবি শামসুর রহমানকে যারা কোপ মারতে গেছে কুড়াল সহ তারা ধরা পড়েছে ঢাকা গভর্নমেন্ট কলেজের ছাত্র মোহাম্মদ হাসান ওখানে তো কমে মাদ্রাসার ছাত্র নাই পথে ঘাট থেকে দুই চারজন যুব্বওয়ালা দৌড়ে নিলে তো আসামি হয় না আসামি হয় না আর যদি হয়ও আমি আরো ক্লিয়ার করি বাংলাদেশের কোন কমে মাদ্রাসার দুই চারজন ছাত্র যদি সত্যিকার অর্থ কত বোমা মারে আমরা তাদেরকে মনে করব তারা বিভ্রান্ত ভুলে মেরেছে বাংলাদেশের কোন মাদ্রাসা যদি বিস্ফোরণ ঘটে যতক্ষণ তদন্তে প্রমাণিত হয় না ততক্ষণ পর্যন্ত দোষী করা যাবে না যতক্ষণ পর্যন্ত বিচার বিভাগীয় পাওয়ারফুল কমিটির দ্বারা তদন্ত করে প্রমাণিত হয় নাই ততক্ষণ পর্যন্ত ওখানে বোমা বানানো হয় বোমা বিস্ফোরণ ঘটেছে ককটেল বিস্ফোরণ ঘটেছে একথা আগে বাগে বলে দেওয়ার সুযোগ নাই মেনে নিলাম সত্যিকার তো বোমা ফুটেছে তারপরও আমরা বলবো পনেরো হাজার মাদ্রাসার ভিতরে দুই একটা বিচ্ছিন্ন ঘটনা বিচ্ছিন্ন ঘটনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোন ছাত্র যদি কারো খুন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দায়ী নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন ছাত্র যদি দশজনকে খুন করে ঢাকা বিশ্ববিদ্যালয় দায়ী নয় ওই নির্দিষ্ট ব্যক্তি দায়ী কিন্তু মাদ্রাসার ক্ষেত্রে প্রতিষ্ঠানকে দায়ী করা হয় এগুলো আন্তর্জাতিক চক্রান্ত এগুলো হচ্ছে খেলা রাজনৈতিক খেলা পলিটিক্যাল গেম আমাদের এটা বুঝতে হবে এবং দুই সালের এগুস্টে একুশে অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউতে যে বোমা মারলো গ্রেনেড মারলো তেইশ জন মানুষ মারা গেছে বাংলাদেশের প্রেসিডেন্টের বিবি সহ যাদের লিস্ট আছে এই সরকার লিস্ট দিলে ওই সরকার মানে না এই সরকার দিলে ওই সরকার মানে না এর ভিতরে একজনও মুফতি আব্দুল হান্নান সাহেবকে বাদ দিলে একজনও কমে মাদ্রাসার ছাত্র নাই একুশের গ্রেনেড হামলায় এবং সাবেক অর্থমন্ত্রী বাংলাদেশের জনাব কিবরিয়াকে গুলি মেরে যারা মারল তাদের তালিকার ভিতরে কোনো কমে মাদ্রাসার হুজুর নাই উনিশশো সালে সালের যশোরে ও উদিসির অনুষ্ঠানে যারা বোমা মেরে দশজন মানুষকে মেরে ফেলেছে এদের এফআইআর এর ভিতরেও কোনো কমে মাত্র ছাত্র এবং শিক্ষক নাই উনিশশো সালে খুলনার আহমদিয়া কাদিয়ানি মসজিদে বোমা মেরে আটজন মানুষ মারা যায় এর পিছনেও কোনো দেওবন্দি আলেম নাই আমরা সব সময় আমি যেটা জানি এবং বুঝি কমি হলকার ওলামাই কারাম আইনের শাসনে বিশ্বাস করে আইন রুল অফ ল এই জন্য তারা আমরা বারবার আবেদন করছি আইন তৈরি করুন বাংলাদেশে যারা আল্লাহ রসুলের নামে বেয়াদবি করে আল্লাহর সাথে বেয়াদে ওলামা একরামদের সাথে বেয়াদবি করে তাদের জন্য আইন তৈরি করুন একথা আমরা বারবার বলি আমাদের দাবি আইন আইনের শাসন রুল অফ ল বোমা মারি আইন হাতে নেওয়া এগুলো কম দেওবন্দি আলেমদের উসুলে নাই সম্মানিত হাজরিন হিজবুত তৌহিদ এবং হিজবুত তৌহিদ টাঙ্গাইলের মোহাম্মদ বাইজিদ খান পন্নী এই সংগঠনের প্রতিষ্ঠাতা সমস্ত লমাই কারাম এই সংগঠনকে বাতিল সংগঠন হিসেবে অভিমত দিয়েছে এবং তাদের একটা বই আছে এই ইসলাম সেই ইসলাম নয় বাইজিদ খান পন্নির একটা বই আছে এই ইসলাম সেই ইসলাম নয় সালাম দেওয়া আজান দেওয়া এগুলোকে তারা পছন্দ করে না মাদ্রাসা শিক্ষার আদৌ কোনো প্রয়োজন নাই বলে মনে করে হিজবুত তৌহিদ ওলামাই কারাম সম্মানিত ওলামাই কারাম হিজবুত তৌহিদকে বিভ্রান্ত সংগঠন হিসেবে তারা ফতোয়া দিয়েছে এবং তিনি লেখাপড়া করেছেন কলিকাতায় হোমিওপ্যাথিক কলেজ থেকে ডিগ্রি পাস তিনি কোনোদিন কমে মাদ্রাসায় পড়েন নাই হিজবুত তৌহিদ বগুড়া বগুড়া গভর্নমেন্ট আজিজুল কলেজ থেকে তিনি পাশ করেছেন হিজবুত তাহারির বাংলাদেশ বিশ হাজার কর্মী আছে তাদের বাংলাদেশের খুব মেধাবী ছাত্র Dhaka university BUET north south university খুব যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া কঠিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন বিভাগে আসন আছে একশো ভর্তি পরীক্ষা দিছে এগারোশো এগারো হাজার ছাত্র পাশ করেছে একশো চৌত্রিশ জন এবছর এবছর আইন বিভাগে আসন আছে একশো আসন একশো ছাত্র ভর্তি করাবে পরীক্ষা দিছে এগারো হাজার পাশ করেছে একশো চৌত্রিশ ঢাকা বিশ্ববিদ্যালয় আরও বেশি এক আসনের জন্য সাতাশ হাজার সেই নামিদামি ইউনিভার্সিটির মেধাবী ছাত্ররা হিজবুত তাওহিদের হিজবুত তাহরিরের কর্মী জেরুজালেম ভিত্তিক একটা আন্তর্জাতিক সংগঠনের Hizbut Tahrir Bangladesh Hizbut Tahrir Jerusalem Hizbut Tahrir Malaysia Hizbut Tahrir London সারা বিশ্বব্যাপী তাদের নেটওয়ার্ক খুব মেধাবী ছাত্র এবং তাদের আমির ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজের প্রফেসর অধ্যাপক মহিউদ্দিন আহমদ তিনি কোনোদিন কমে মাদ্রাসায় পড়েন নাই কমে মাদ্রাসা তার কোনো সম্পর্ক নাই এবং তারা কট্টর ভারত বিরোধী মার্কিন বিরোধী সরকার বিরোধী তারা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে এমন কোন নজির ওয়েবসাইটে নাই হিজবুত তাহারিরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে কিন্তু তাদের তারা কি কি সন্ত্রাস চালিয়েছে এর কোনো নজির কেউ দিতে পারবে না বোমা মারা এই করা সে করে তালে তারা নাই তারা প্রচন্ড ভারত বিরোধী প্রচন্ড মার্কিন বিরোধী প্রচন্ড সরকার বিরোধী বিভিন্ন পোস্টার সাপে ওয়েবসাইটে আছে তাদের তৎপরতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের লেকচারার শেখ তৌফিক তাদের নেতা public administration department of public অ্যাডমিনিস্ট্রেশনের প্রফেসর কাজী তৌফিক আহমদ তাদের নেতা কাজী মুর্শিদুল হক তাদের নেতা লন্ডন ফেরার ডক্টর নাসিমুল গনি তাদের নেতা তারা কোনোদিন তারা ঢাকা ইউনিভার্সিটির টিচার এবং কমি মাদ্রাসার সাথে তাদের কোনো সম্পর্ক নাই সম্মানিত হাজরিন বিভিন্ন সময় বলা হয়ে থাকে যে কমি মাদ্রাসা থেকে পাশ করলে চাকরি নাই সরকারিও নাই বেসরকারি নাই এই জন্য তারা পয়সার বিনিময়ে বোমা বানায় নাউজুবিল্লাহ সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ মিথ্যা কমে মাদ্রাসা থেকে পাশ করার পর চাকরি পায় না একথা সত্য নয় কমে মাদ্রাসা থেকে পাশ করে কোনো ছাত্র বেকার নাই আল্লাহ তালা কোনো না কোনোভাবে তার জরিয়া মাস জীবিকা অন্বেষণ করার কোনো না কোনো সুযোগ আল্লাহ তালা তৈরি করে দেন বরঞ্চ বাংলাদেশে আরো বেশি আলেম তৈরি হওয়া দরকার আরো ভালো ওয়াইজ দরকার ভালো লেখক দরকার আমরা কলেজের প্রফেসর হয়েও দুই সাল পর্যন্ত আওয়াজ নিছি বাংলাদেশে ওয়াইজ কম আরো আলেম দরকার কি চাকরি নাই কি বাত নাই বাতা আমাদের দৌড়ায় এবং লেখক নাই মহাদেশ নাই সব জায়গায় কমি একথা সত্য নয় যে বাতের অভাবে তারা সন্ত্রাসী হয় জঙ্গি হয় এরকম একটা রিপোর্ট আছে যে চাকরি টাকরি না থাকার কারণে তারা বোমা বানানোর কাজে লাগে আমি আপনাদের অবগতির জন্য জানাই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু নর্থ সাউথ ইউনিভার্সিটি বেসরকারি বিশ্ববিদ্যালয় দামি ইউনিভার্সিটি ব্লগার রাজীবকে আল্লাহ রসুলের সাথে বেয়াদবি করে কে বা কারা রাতের অন্ধকারে মেরে ফেলেছে সন্দেহজনকভাবে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আট নজন ছাত্রকে গ্রেপ্তার করেছে এবং অভিযোগ উঠেছে তারাই ব্লগার রাজীবকে হত্যা করেছে আমার প্রশ্ন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে ভর্তি হতে হয় সাত লাখ টাকা প্রতি সেমিস্টারে হাজার হাজার টাকা বেতন দিতে হয় আমরা যারা গরিব আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি গভর্নমেন্ট বিশ্ববিদ্যালয়ে পড়ি আঠারো টাকা বেতন আমরা ইউনিভার্সিটিতে পড়েছি বেতন আঠারো টাকা ভালো রেজাল্ট করার কারণে আঠারো টাকাও দিতে হয় নাই এটাও মাপ মকুব ফ্রি পড়েছি বেতন দিতে হয় নাই ট্রেনের ওটাও পরবর্তী সময়ে স্কলারশিপ হিসাবে বাতিল প্রত্যাহার করে নিয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে ভর্তি হতে পাঁচ lakh BBA L L B প্রতি সেমিস্টারে হাজার হাজার টাকা এরা প্রত্যেকেই ধনির ছেলে লাখ লাখ টাকার মালিক তারা যদি ব্লগার রাজীবকে মারে যদি মারে ইফ এলেজড তারা যদি বোমা মারে তাহলে কি তারা চাকরির তাদের জন্য চাকরি দরজা খোলা পাশ করার আগে লাইন ধরে যে চাকরি কোথায় এয়ারটেলে করবে না বাংলা লিঙ্কে করবে কোথায় চাকরি করবে দু লাখ টাকা বেতন তো বোমা যারা বানায় তারা অভাবের কারণে বানায় একথা সত্য নয় একথা যদি সত্য হতো নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কুটিপতির ছেলেরা কেন বোমা বানায় কেন বানায় আমি জানি না বানায় কেন অভাবের কারণে নয় শাহাদত আল হিকমা এটা নিষিদ্ধ সংগঠন বাংলাদেশে আমি আর কোনোদিন শুনি নাই শাহাদত আল হিকমা কাউসার হোসেন সিদ্দিকী এই প্রতিষ্ঠানের সভাপতি আন্তর্জাতিক মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের সাথে তার সম্পর্ক এ কাউসার হুসাইন সিদ্দিকীও বাংলাদেশের কোন কমে মাদ্রাসায় পড়েছে তার প্রমাণ নাই সম্মানিত হাজরিন জয়শে মোহাম্মদ এই সংগঠনে বাংলাদেশের প্রধান যিনি দুই সালে গভর্নমেন্ট তাকে গ্রেফতার করেছে তিনি কক্সবাজারের মৌলবীর কাটা আল গিফারি আদর্শ দাখিল মাদ্রাসার একজন শিক্ষক তার সাথেও কম এই মাদ্রাসার কোনো সম্পর্ক নাই এই মাদ্রাসার একশো পার্সেন্ট বেতন দেয় গভর্নমেন্ট সরকারি অর্থায়নে পরিচালিত অতএব বাংলাদেশে যত সন্ত্রাসী কর্মকাণ্ড বোমা এর সাথে কমে মাদ্রাসার কোনো সম্পর্ক অতিথিও ছিল না এই মুহূর্তেও নাই বাংলাদেশে আপনি দেখবেন টুপি দাড়িওয়ালা দেখলে জুব্বাওয়ালা দেখলে প্রথমে তারে তল্লাশি চালায় চালায় অথচ এগুলো করেছে কারা এগুলো করেছে এক শ্রেণীর পত্রিকা এক শ্রেণীর টেলিভিশন মিডিয়া মার্ক্সবাদ লেলিনবাদে বিশ্বাসী একটি চরমপন্থী সন্ত্রাসী সংগঠনের নাম পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি আমি আগে খুব বেশি মাহফিল করতাম উত্তরবঙ্গে এক সময় বাঘ মারা গেছি রাজশাহীর বাঘ মারা আগের বছর যার ঘরে ভাত খেয়েছি এবছর যখন গেছি আমি জিজ্ঞাসা করছি উনি কোথায় তারা বললো ওনারা কিন্তু সন্ত্রাসীরা পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির সদস্যরা বাসের উপর দামা দিয়ে জবাই করে দিয়েছে এদের বিরুদ্ধে পত্রিকায় কোনো রিপোর্ট নাই এদের বিরুদ্ধে বাংলাদেশের দৈনিক পত্রিকায় টেলিভিশনের টক শোতে এদের নিয়ে আলোচনা করে না আলোচনা করে কমি মাদ্রাসা নিয়ে আড়াইশত মানুষ খুন করেছে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি আড়াইশত আড়াইশত উনিশশো আটানব্বই থেকে দুই সাল পর্যন্ত ১৩ বছরে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদ লেলিনবাদে বিশ্বাসী আমি রাজশাহীতে গেছি গরু চুরি করে নিয়ে যায় যে জায়গায় গেছি পোষা একজনের বড় গরু আছে দুটি চুরি করে নিয়ে গেল রাতের বেলা সবাই জানে গৃহস্থ জানে কারা চুরি করে কিন্তু আপনি নড়াচড়া করলে গুলি নিয়ে গেল পরদিন সকালবেলা তাদের একজন এজেন্ট ওই বাড়ির পাশে চায়ের দোকানে বসে চা খায় তারপরে কথায় কথায় বলে গরু কার তো মালিকের সাথে যোগাযোগ করি বলে গরু দুইটার দাম কত যদি বলে এক লাখ টাকা একটা পঞ্চাশ হাজার করে এক লাখ টাকা আচ্ছা ঠিক আছে তুমি গরু পাইবে অর্ধেক দাম আমাদের দাও পঞ্চাশ হাজার টাকা দাও গরু তুমি পেবে আগামীকাল এতটা সময় অমুক জায়গা আসবে তোমার গরু নিয়ে যাবে এরকম ঘটনা ঘটছে এগুলো পত্রিকায় আসে না এগুলোকে সন্ত্রাস বলে না যাদের সাথে সন্ত্রাসের সম্পর্ক নাই তাদেরকে নানা কথা বলি সন্ত্রাস হিসেবে চিহ্নিত করা হচ্ছে এবং সারা দুনিয়া একথা প্রচার করতে চাচ্ছে যে বাংলাদেশে ওলামায়ে কেরাম সন্ত্রাসের সাথে জড়িত সম্পৃক্ত আমাদের আরো বেশি তথ্যভিত্তিক মাদ্রাসাওয়ালা সব মিলে বিভিন্ন দূতাবাস আন্তর্জাতিক সংস্থায় রিপ্রেজেন্টেশন দেওয়া দরকার যে সন্ত্রাসী কর্মকাণ্ড যারা চালায় এদের সাথে আমাদের সম্পর্ক নাই আরো বেশি আমাদের পক্ষ থেকেও এটা করণীয় চুয়াডাঙ্গা কুষ্টিয়া মেহেরপুর বাগেরহাট যশোর রাজশাহী এদের এদের ভিতরে রাতের বেলা এসে বলি যাবে এক লাখ টাকা চাঁদা দিবে না হলে তৈরি থাকো সম্মানিত হাজরিন এগুলো মিডিয়াতে প্রচার হয় না এগুলো তারা জানে প্রচার করে উল্টা ভোলা বোরহানউদ্দিন উপজেলায় মাদ্রাসা কমপ্লেক্স নামে একটা বেসরকারি মাদ্রাসায় অস্ত্র পাওয়া গেল দুটি পিস্তল দুটি রিভলভার চারটি শর্ট গান আটটি ম্যাগাজিন দুটি বাইনোকোলার তিনটি রিমোট কন্ট্রোল ডিভাইস সাতশোটি পিস্তল সাতশো পিস্তল দুশোটা শর্ট গানের বুলেট তিন হাজার স্প্রিন্টার ছটি লাইফ জ্যাকেট বিশটি মুখোশ দুটি ওয়াকিটকি কয়েক শত মোবাইল পাওয়া গেল পত্রিকা উঠল কৌমি মাদ্রাসা মাদ্রাসার নাম ওই ভোলা মাদ্রাসা কমপ্লেক্স এটা চালায় ইংল্যান্ডের একটা গ্রিন সোসাইটি নামে একটা বেসরকারি প্রতিষ্ঠান কোনো কৌমি মাদ্রাসা নয় বেসরকারি মাদ্রাসা গভর্নমেন্ট অ্যাফিলিয়েশন নাই কিন্তু কৌমি নয় এবং এই প্রতিষ্ঠানের মূল যিনি প্রিন্সিপাল তিনি ডক্টর ফয়সল মুস্তাফা তিনি বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক এবং রসায়নবিদ বাংলাদেশের কোন মাদ্রাসা বাইরের পয়সা সব মাদ্রাসার খরচ বিদেশিরা চালায় এমন কোন মাদ্রাসা বাংলাদেশে নাই কোন মাদ্রাসা এককভাবে ব্রিটিশ আমেরিকা কানাডা চালায় অস্ট্রেলিয়া চালায় এরকম কোনো মাদ্রাসা নাই সম্মানিত হাজরিন মাদ্রাসার সাথে বিশেষ করে কমে মাদ্রাসার সাথে জেনারেলি সব মাদ্রাসার সাথে পার্টিকুলারলি কমি মাদ্রাসার সাথে সন্ত্রাসবাদ জঙ্গিবাদ মৌলবাদের সম্পর্ক বিলকুল নেই একথা আমরা বারবার জোর দিয়ে বলছি দৈনিক জনকণ্ঠ দুই এক সালের চার মে বাংলাপিডিয়া যেটা এশিয়াটিক সোসাইটি বের করেছে বাংলাপিডিয়ার উদ্ধৃতি দিয়ে বলছে ছত্রিশ বছরে বাংলাদেশের বয়স বিয়াল্লিশ বছর এই পর্যন্ত ৩৬ বছরে বিভিন্ন কলেজে ইউনিভার্সিটিতে দুই গ্রুপের ছাত্র মারামারি দিয়ে মানুষ মারা গেছে এই পর্যন্ত একশো আঠাইশ জন মারাত্মকভাবে আহত হয়েছে হাত হারিয়েছে পা হারিয়েছে চার হাজার দুশো নব্বই জন সবচেয়ে বেশি মারা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গত চার দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারজন ছাত্র বেড়াইতে গেল আরেক সংগঠনের লোকেরা আসি এমনভাবে পিটাইল যে হাড্ডি টান্ডি সব ভাঙি দিছে প্রক্টর এসেও উদ্ধার করতে পারে নাই পরে প্রক্টোরিয়াল বডি এসে তাদের উদ্ধার করে নিয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয় কি মিনি ক্যান্টনমেন্ট কি হইল দেশে ইউনিভার্সিটিগুলোতে এখন কি অবস্থা আপনি নামাজ পড়তে পারবেন না নামাজ পড়লে লিস্টি হয়ে যাবে অমুক সংগঠনের ছেলে নামাজ কি বিশেষ সংগঠনের ছেলে পড়ে নাকি মুসলমান সব ছেলের উপর নামাজ ফরজ সব মুসলমানের উপর নামাজ ফরজ পড়া যায় না ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাড়ি রেখে ক্লাস করা যায় না কোন দেশে বাস করি কোন দেশে লন্ডন বিশ্ব বাংলাদেশ থেকে পিএইচডি করার জন্য যারা লন্ডনে যায় তারা দাড়ি রেখে তবলিক হয়ে জুব্বা গাই দিয়ে বাংলাদেশে আসে আর আমার দেশের ইউনিভার্সিটিতে দাড়ি রাখলে সন্দেহ করে নামাজ পড়লে সন্দেহ করে কোন দেশে বাস করি এই অবস্থার পরিবর্তন অবশ্যই আমাদের করতে হবে আমরা এই অবস্থার পরিবর্তন চাই ইউনিভার্সিটি মানে কোনো জল্লাদের মিনি ক্যান্টনমেন্ট নয় এটা শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই পর্যন্ত মারা গেছে বত্রিশ জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আরিফ নামে এক ছেলে ক্রস ফায়ার হচ্ছে একদল আর একদলকে বেচারা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হইত বারান্দায় আসছে গুলি করতে কে আসতে দেখার জন্য ওকে মারি দিল এই আপনি ছেলে ইউনিভার্সিটিতে পাঠাবেন এম এ পাশ করে ফেরত আর আনতে পারবেন কিনা সন্দেহ আছে নাকি প্যাকেট হয়ে লাশ আসে আমাদের পার্শ্ববর্তী দেশে এগুলো নাই ভারতে নাই আমেরিকায় নাই কানাডায় নাই জার্মানিতে নাই ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত কোনো দেশে নাই এ কাণ্ড নাই আপনি ভারতের কলিকাতা ইউনিভার্সিটি জওয়াহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় তারপরে ফেলোর মাদ্রাস পাটনা ইউনিভার্সিটিতে এ কাণ্ড নাই আলিগড় বিশ্ববিদ্যালয়ে কাণ্ড নাই এগুলো সব আছে বাংলাদেশে আমাদের মেধাকে যুবক ভাইদেরকে অস্ত্র তুলি দিয়ে হাতে অস্ত্র তুলি দিয়ে বিভ্রান্ত করার জন্য ধ্বংস করার জন্য আন্তর্জাতিক চক্রান্ত সম্মানিত হাজরিন বাংলাদেশে দুই সালের তিরিশে সেপ্টেম্বর কক্সবাজারের রামু উপজেলায় ফেসবুকের একটা ঘটনা নিয়ে বারোটি মন্দিরে আগুন ধরিয়ে দিল পঞ্চাশটা গড়বাড়ি লুট হয়ে গেল তদন্ত করি বিচার বিভাগে তদন্ত হয়েছে এবং প্রশাসনিক তদন্ত হয়েছে কোন তদন্তে কোন কমি মাদ্রাসার ছাত্র শিক্ষক জড়িত নাই তাহলে এই সন্ত্রাস চালায় কারা মন্দিরে আগুন দেয় কারা তাদের বিচার হোক কিন্তু তাদের বিচার হয় না বাঁশখালীতে নোয়াখালীতে দুটি মন্দিরে বোমা এগুলো কারা মারে এগুলো মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসার হুজুররা এই এই বোমা মারামারির পিছনে নাই সম্মানিত হাজরিন আলহামদুলিল্লাহ স্কুল কলেজ ইউনিভার্সিটির ভিতরে সরকারি অফিসারদের ভিতরে পুলিশের ভিতরে র্যাবের ভিতরে বহু আল্লাহওয়ালা মাদ্রাসার শিক্ষাকে পছন্দ করেওয়ালা হাজার হাজার লোক আছে আছে না নাই আছে সম্প্রতি একটা গবেষণা হয়েছে understanding religious militancy and terrorism in Bangladesh নামক একটা গবেষণাপত্র হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের social science research council planning ডিভিশনের মাধ্যমে এবং মৌলানা বাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের criminology and police science department অপরাধ পুলিশ বিজ্ঞান বিভাগ একটা আলাদা ডিপার্টমেন্ট অধ্যাপক মোহাম্মদ আজিজুর রহমান এবং সেন্টার ফর ক্রিমিনোলজি রিসার্চ বাংলাদেশের পরিচালক মোহাম্মদ বিন কাসেম একটা গবেষণা করেছেন অপরাধ কোথায় কোথায় হয় কোথায় অপরাধ হয় কোথায় কোন প্রতিষ্ঠানের ছাত্ররা গাজা হয় কোন প্রতিষ্ঠানের ছাত্ররা বান্ধবী নিয়ে পালিয়ে যায় কোন প্রতিষ্ঠানের ছাত্ররা বোমা বানায় কোন কোন কোন ধরনের ছাত্ররা প্রকাশ্যে অস্ত্র নিয়ে আরেক দল এক দলকে মারে গবেষণা হইল সাত পৃষ্ঠায় দুই পৃষ্ঠায় তিন পৃষ্ঠায় দুই প্রফেসর অধ্যাপক মোহাম্মদ আজিজুর রহমান এবং মোহাম্মদ বিন কাসেম তারা লিখেছেন the study found that madrasa is not responsible for the rise of militancy আমরা গবেষণা করে দেখলাম আমরা খুঁজে পেলাম মাদ্রাসায় জঙ্গিবাদ উত্থানের জন্য মাদ্রাসা দায়ী নয় সাত পৃষ্ঠা দুই পৃষ্ঠা তিন পৃষ্ঠা এগুলো আমাদের জোগাড় করা দরকার এই সমস্ত রিচার্জ পেপার আসল কথা বেরিয়ে আসছে যে মাদ্রাসা সন্ত্রাসের সাথে জড়িত নয় এবং আল্লাহ তালা আজও বাংলাদেশে এই টুপিওয়ালা দাড়িওয়ালার ইজ্জত আছে কেমন পর্যন্ত সেই ইজ্জত থাকবে ইনশাআল্লাহ আমি গত বছর কুষ্টিয়ায় মাহফিল করেছি ট্রেনে করে খুব ভোরবেলা ঢাকা এয়ারপোর্টে আসছি স্টেশন রেল স্টেশনে দশটার ফ্লাইটে আমি কক্সবাজার গেছি কক্সবাজার থেকে আমি টেকনাফ গেছি সাবরাং সাবরাং তারা গাড়ি দিয়ে রাত তিনটায় আমাকে চট্টগ্রাম পৌঁছে আমার সাড়ে নটায় ক্লাস আছে ছ হাজার টাকা দিয়ে একটা মাইক্রো ভাড়া করে আমি আসছি গভীর রাত ফজর নামাজ পড়ি লিঙ্ক রোডে আসি তিন জায়গায় আমাকে বিডিআর বিজেপি আমাকে থামালো থামিয়ে বললো যে হুজুর আপনার কি পরিচয় তা আমি বললাম আমি একটা কলেজের মাস্টার একটু ওয়াজ করতে গেছিলাম তো ক্লাস আছে এই জন্য গভীর রাত আসছে পাহাড়ের ভিতরে কোনো জনমানব নাই এই উকিয়া টেকনাফ রামু ফানেশ্বরা থাইংখালি ফালংখালি আমার পাশে দুইটা লাল মিষ্টির প্যাকেট আছে কুষ্টিয়াওয়ালারা দিয়েছে সানার মিষ্টি দু কেজি তো আর্মে বিডিয়ার আমাকে জিজ্ঞাসা করে হুজুর এটা কি আমি বললাম এগুলো আমাকে কুষ্টিয়ার লোকেরা মিষ্টি দিছে আমি টেকনাফ হয়ে বাসায় চলে যাচ্ছি একবারও বললো না এটা খুলে দেখান না এগুলো কি মিষ্টি নাকি ইয়াবার প্যাকেট দুই বাক্স ইয়াবা নিতে পারলে তো যে কোনো মানুষ একদিনে কোটি টাকা হয়ে যাবে দুশো টাকা করে একটা ট্যাবলেটের দাম বারোশো টাকা পর্যন্ত উঠে যারা এগুলো খায় একবারও সালাম দিল এগুলো হচ্ছে ইমানের পরিচয় আলেম ওলামারা যুগ যুগ ধরে মানুষকে যে কালেমার দাওয়াত দিচ্ছে মসজিদের মিনারা থেকে যে আল্লাহ আকবর ধ্বনিত হচ্ছে জন্মের পরে কানের ভিতরে যে আজান দিছে একামত দিছে এটা তার ফসল হাজার বার জঙ্গি ফঙ্গি একথা বললেও কোটি কোটি মুসলমানের হৃদয় থেকে আলেমলমার ইজ্জত নষ্ট করা যাবে না আমরা চ্যালেঞ্জ করে বলি বাংলাদেশে স্কুল কলেজ ইউনিভার্সিটির বারান্দায় রাস্তাঘাটে মার্কেটে আমার বোন আপনার মা যাদেরকে ইপটিজিং করা হয় কটুক্তি করা হয় তাদের তালিকার ভিতরে একজনও মাদ্রাসার ছাত্র নাই তো কিসের সন্ত্রাসী বাংলাদেশে যত মাদকাসক্ত আছে ইয়াবাহায় বোতল মারে একজনও মাদ্রাসার ছাত্র নাই অসামাজিক কর্মকাণ্ড সমাজে কত অসামাজিক কর্মকাণ্ড আনএথিক্যাল ওয়ার্কস চলে একজনও মাদ্রাসার ছাত্র নাই বহু গৃহবধূ যৌতুকের কারণে ছাড়ি দে যৌতুকের কারণে গরম পানি মারে বউয়ের শরীরের উপরে এসিড মারি দে অথবা বিদায় করি দে এইরকম কোনো ঘটনা বাংলাদেশের জমিনে কোনো আলেমের বউ যৌতুকের বলি হয়ে বাপের বাড়ি যায় নাই আজ পর্যন্ত বাংলাদেশের প্রতিটি জেলায় ডিস্ট্রিক্ট জেলখানা আছে জেলখানার ভিতরে যত আসামি আছে একটা নিরপেক্ষ জরিপ যদি চালানো হয় দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বাংলাদেশের কোন জেলার কোন জেলখানায় কোন অপরাধী আলেম পাওয়া যাবে না অতএব এ সমস্ত কবি মাদ্রাসা খালেজ দিনই তালিম দেওয়া হয় আল্লাহ এবং আল্লাহ রসুলের তালিম সেখানে দেওয়া হয় তখোয়া পয়দা করা হয় খসিয়ত ইলাহি পয়দা করা হয় এখানে জঙ্গি সন্ত্রাসী মৌলবাদী তৈরি হওয়ার প্রশ্নই উঠে না যারা এগুলো করে এগুলো বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে এই দেশকে আমার প্রিয় মাতৃভূমিকে একটা স্বাধীন সার্বভৌম দেশকে একটা গণতান্ত্রিক সাংবিধানিক রাষ্ট্রকে একটা মৌলবাদী জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করি আন্তর্জাতিক সম্প্রদায়ের অবরোধ অবরোধে ফেলার জন্য একটা আন্তর্জাতিক খেলা চলছে খেলা চলছে সম্মানিত হাজরিন হ্যাঁ বাংলাদেশের ওলামাই কারাম সব সময় হকানে রব্বানে ওলামাই কারাম সব সময় বাতিলের বিরুদ্ধে নাহকের বিরুদ্ধে ময়দানে আসতে একদিনের জন্য দ্বিধা করেন নাই যখনই আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে ব্যঙ্গ করা হয় কটাক্ষ করা হয় অসম্মান করা হয় বেয়াদবি করা হয় তখন তারা ঘরে বসা থাকে গড়ে বসি টাকাকে না জায়েজ মনে করি বৃদ্ধ বয়সে পর্যন্ত রাস্তায় তারা ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশের নারী নীতিমালা শিক্ষানীতি নিয়ে মহান ব্লগের ভিতরে ফেসবুকের ভিতরে তারপরে নেটওয়ার্কের ভিতরে ফেসবুকের ভিতরে যারা আল্লাহ এবং আল্লাহ রসুল বেআবি করে তাদের শাস্তি দেওয়ার জন্য আইন প্রণয়নের জন্য ওলামাইকরাম আগেও মাঠে ছিলেন এখানেও মাঠে ময়দানে আছে এই আন্দোলনের ফসল আছে মনে রাখতে হবে দুনিয়ায় কোন মেহনত ব্যর্থ হয় না আমি আবারও বলছি পৃথিবীতে কোনো মেহনত কোন শ্রম বৃথা যাবে না বৃথা যাবে না সম্প্রতি একটা আইন পাশ হয়েছে সংসদে ICT law two thousand thirteen pass হয়েছে এই আইনে আছে মোবাইলের ভিতরে ফেসবুকের ভিতরে টেলিভিশনে সংবাদপত্রে নেটের ভিতরে কেউ যদি কারো সম্মান করে কোন ধর্ম কোন ধর্মীয় নেতা কোন ব্যক্তি কোন রাজনৈতিক নেতা অসম্মান অশোভন কটাক্ষ ব্যঙ্গ করে কমপক্ষে সাত বছর অধিক পক্ষে চোদ্দ বছর এক কোটি টাকা জরিমানার বিধান করে ICT law two thousand thirteen has been enacted in the parliament parliament এটা পাশ হয়ে গেছে প্রযুক্তি তথ্য প্রযুক্তি আইন ইনফরমেশন এবং ইনফরমেশন টেকনোলজি তথ্য প্রযুক্তি আইন দুই হাজার তেরো পাশ হয়েছে মোবাইল ব্যবহার করে নয় কোটি বাংলাদেশে মোবাইল ব্যবহার করে নয় কোটি মানুষ তিন কোটি মানুষ ফেসবুক ব্যবহার করে ফেসবুক ব্যবহার করে অধিকাংশ যুবক এই জন্য ফেসবুকে যদি আপনি আজেবাজে কথা লিখেন মুহূর্তের ভিতরে ট্র্যাক হয়ে যাবে আপনাদের অনেকে জানা নাই কিছু মোবাইল বাজারে আছে জিপিআরএস ফেসিলিটিস সমৃদ্ধ দামি মোবাইল আপনি হাটাজারি থেকে আগ্রাবাদ যাবেন আগ্রাবাদ থেকে খাতুনগঞ্জ গেছেন আসার সময় আন্দরকিল্লা জামান হোটেলে বিরিয়ানি খাইছেন আপনার মোবাইল ট্র্যাক করলে স্যাটেলাইট থেকে কোন পথে গেছেন কোন জায়গায় চা খাইছেন কোন জায়গায় ভাত খাইছেন এখন কোথায় আছেন স্যাটেলাইটে আমার কম্পিউটারের ভিতরে আমি ওই ওই ওই ডাউনলোড করেছি আমি ওই ডিভাইস ডাউনলোড করেছি এবং এদিন আমার বাগিনী আমার ছেলে সাইকেল চালিয়ে কর্ণফুলি ব্রিজ পার হয়ে পারে গেছে আবার ওই পথ দিয়ে ঘরে আসছে আমি যখন ট্রেকিং করলাম দেখলাম যে উপর স্যাটেলাইট থেকে যেই পথে গেছে যেখানে যেখানে গেছে সেই পথ এভাবে সবুজ কালি দিয়ে দেখাচ্ছে আপনি আপনি অপরাধ করি পালাবার সুযোগ নেয় বাংলাদেশে আপনার মোবাইল আপনাকে নিয়ে যাবে মোবাইল ফেলে গেলে ভিন্ন কথা মোবাইল বন্ধ করি যদি সাথে নিয়ে যান ধরা পড়বে এই জন্য ফেসবুকের ভিতরে আজে বাজে কথা বলা থেকে আমরা বিরত থাকবো কোনো মানুষ সম্পর্কে আমরা খারাপ কথা বলবো না ভালো কথা বলা দরকার যদি বলতে না পারি খারাপ কথা বলবো না সম্মান যদি করতে পারি ভালো সম্মান করতে না পারলে অসম্মান করব না যে কোনো মানুষকে যে কোনো নেতাকে যে কোনো দলকে এগুলো এখন আইনের আওতায় এসে গেছে আমরা দাবি জানাচ্ছি এগুলো তো মোবাইল ফেসবুক রেডিও টেলিভিশন পত্রিকা গাছতলায় বাসতলায় স্কুলের ভিতরে কলেজের ভিতরে যদি কেউ ধর্ম নিয়ে ধর্মীয় ব্যক্তিত্ব নিয়ে রসুল নিয়ে কোরআন নিয়ে আজে বাজে কথা বলে তাদের জন্য যে আইন আছে এই আইন দুই বছরের সাজা আমরা দাবি করছি সব সময় দাবি জানিয়ে আসছি this law must be amended এটা পরিবর্তন করে সংশোধন করে এমন আইন করতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুলকে গালি দিলে যাবজ্জীবন কারাদণ্ড সহ মৃত্যুর বিধান রেখে নতুন আইন তৈরি করতে হবে কারণ বিভিন্ন দলের ভিতরে বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সংগঠন সেনাবাহিনী র্যাব পুলিশ বিডিআর সরকারি কর্মকর্তা সবার ভিতরে আল্লাহ এবং আল্লাহ রসুলকে মহাব্বত করে এরকম কুটি কুটি মানুষ আছে আছে না নাই আছে অতএব এই practice must be given up এটা বন্ধ করে দিতে হবে এটা আমাদের দাবি আপনি ইন্ডিয়া করতে পারবেন না ইংল্যান্ডে করতে পারবেন না করতে পারবেন না ধর্ম কেউ যদি মানতে না চায় না মানো কোনো অসুবিধা নাই কেউ যদি ধর্ম না মানে আল্লাহ রসুল না মানে না মানো তারা বলছে এটা আমাদের অধিকার বলা তোমাদের অধিকার তোমরা প্রয়োগ করো ধর্ম না মানা এক জিনিস নামাজ দোয়া না পড়া কবর হাসর না মানা এক জিনিস ধর্ম নিয়ে গালি করা বেয়াদবি করা আরেক জিনিস না মানলে না মানো বেয়াদবি করা যাবে না যতদিন ওরমাই কেরাম বাংলাদেশের জমিনে আছে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যারা বেয়াদবি করবে তাদের রেহাই নাই আইনের আওতায় তাদের আনতে হবে আমরা আইন হাতে নিতে চাই না আমরা চাই অপরাধীকে আইনের আওতায় আনা হোক আইন অনুযায়ী তার বিচার হোক খুব ভালো কথা নয় ধর্ম নিয়ে উপহাস করা ব্যঙ্গ করা চরম বেয়াদবি সম্মানিত হাজরেন ওলিদ ইবনে ইজিত ইবনে আব্দুল মালিক আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে আমরা যদি অপরাধের শাস্তি নিশ্চিত করতে না পারি আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে আব্দুল মালিকের নাতি আব্দুল মালিককে বলা হয় রাজেন্দ্র ফাদার অফ কিংস রাজাদের বাবা রাজার বাবা father of kings Rajendra Abdul মালিকের ছেলে আজিজ এদির সামনে ওলিদ উমাইয়া খলিফা তিন বংশধরী তিন প্রজন্মধরী রাজা সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছে আদব কায়দা নাই বেআব উদ্যত জেদি জালেন লোকেরা জানে এই মানুষ বেআব সন্ত্রাসী একদিন কোরআন শরীফ করল ওর বাবা আব্দুল মালিক ক্ষমতায় আসার পরে একদিন কোরআন শরীফ বাবা হাতে নিয়ে বলে ও Quran this is my last time with you তোমার সাথে এটাই আমার শেষ দেখা অর্থাৎ আমি রাষ্ট্র চালাবো তোমার কথা মতে নয় আমার কথা মতে নাওজবিল্লা বলুন ওনার নাতি বলি ইবনে জিদ ইবনে আব্দুল মালিক একদিন কোরআন শরীফ করল কোরআন শরীফ করলে দেখা যায় তাহু ওয়াহাবাকুল্লা জব্বার ইন আনিত যারা জব্বার যারা আনিত যারা জিদ্দি যারা উদ্যত যারা বেয়াদব যারা জালিম তাদের কঠিন শাস্তি একথা বলার সাথে একথা কোরআন শরীফে দেখার সাথে সাথে লম্বা ছুরি নিয়ে কোরআন শরীফ ছিদ্র করে দিল পাতাটা ফাটে দিল ছিঁড়ে দিল আরো দুই তিন পাতা ছিঁড়ে গেল ছুরির গুতা দিয়ে ছিঁড়ে ফেলল ক্ষমতা মানুষের থাকতে পারে এটা আল্লাহর দয়া টাকা পয়সা দ্বন্দ্ব থাকতে পারে আল্লাহর দয়া বিদ্যে বুদ্ধি থাকতে পারে আল্লাহর দয়া গুতা দিলে খবর আছে গুতা দিলে খবর আছে তারপরে ছিদ্র মেরা কোরআন শরীফের দিকে নজর দিয়ে ওলিদ ইবনে এজিদ ইবনে আব্দুল মালিক বলে আত ঈদ কুল্লা জব্বারিন আনিদিন তুমি কি জালেমকে বেয়াদবকে স্বৈরাচারীকে ভয় পাও ফমা আনা দাকা জব্বারিন আনিদিন মনে রেখো আমি হলাম এই জবনার সর্বশ্রেষ্ঠ বেয়াদব সর্বশ্রেষ্ঠ জালিম সর্বশ্রেষ্ঠ উদ্যত ব্যবহারকারী ইদামা জিতা রব্বাকা ইয়মা হাসারিন হে কোরআন তোমার সাথে যদি আল্লাহর দেখা হয় হাসারের মাঠে আল্লাহ জিজ্ঞাসা করবেন কোরআন সিরে কেন আল্লাহর আয়াদের উপর সুরির গুতা দিল কে মা জিতা রব্বাকা ইয়ামা হাসারিন ফকুলিয়া রব্বি মজ্জাকিনিল বলিদু হে কোরআন তুমি আল্লাহকে বলবা আমি বলি ইবনে জিত ইবনে আব্দুল মালিক সুরির গুথে দিয়ে ছিঁড়ে ফেলেছি একথা তুমি তোমার প্রভুকে বলবে ও মা একবার তো কোরআন শরীফ ছিদ্র করে দিল এরপরে বলছো তুমি আল্লাহকে বলবে আমি কোরআন শরীফ ছিঁড়ে ফেলেছি আহারে আল্লাহ রব্বুল ইজত বেশি দিন অপেক্ষা করেন নাই আমাদের মনে রাখতে হবে এই দিন দিন নয় আরো দিন আছে নাকি দিন নাই আছে এই দিন দিন নয় আরো দিন আছে অল্প দিনের ভিতরে সেনাবাহিনীর বিদ্রোহ হয়ে অলিতকে ক্ষমতাকে নামাই দিল তারপরে রশি দিয়ে আব্দুল মালিককে সাথে লটকে রাখলো দশ দিন হাজার হাজার মানুষ রাস্তা দিয়ে হাঁটে যায় একবার এদিকে চায় বলিদের লাশ ঝুলে লাশ গেছে শুলিতে থাকা অবস্থায় ঝুলো অবস্থায় লাশ পচে গেছে কবরের শাস্তি তো আলাদা কবরের শাস্তি তো আলাদা অতএব আসুন বিয়াদুবির যে সংস্কৃতি এটা আমাদের বন্ধ করে দিতে হবে এটা আমরা দাবি জানাচ্ছি দাবি আমরা জানাতে থাকব সম্মানিত হাজরেন যারা বাংলাদেশকে জঙ্গি সন্ত্রাসী মৌলবাদী বলে আলেমলমাদের অপবাদ দেয় অবাক করা তথ্য আছে আমার কাছে এত শয়তানি করার পরও গ্রেট ব্রিটেনে ইংল্যান্ড ওয়েলস স্কটল্যান্ড আয়ারল্যান্ড এই গ্রেট ব্রিটেনে বিগত চার বছরে পাঁচ লাখ থেকে মুসলমান বেড়ে বৃদ্ধি পেয়েছে পঁচিশ লাখে জার্মানি প্রতি দু ঘন্টায় একজন মানুষ মুসলমান হয় প্রতি দু ঘন্টায় বছরে চার হাজার মুসলমান হয় মসজিদ আছে দুই হাজার পাঁচশো ফ্রান্সে দুই সালে মুসলমান ছিল একচল্লিশ লাখ দুই সালে ইসলাম গ্রহণ করে দাঁড়িয়েছে সাতচল্লিশ লাখ পশ্চিম দক্ষিণ আফ্রিকা একটা নাম অ্যাঙ্গোলা রাজধানী লুয়ান্ডা ষাটটা মসজিদ সরকার ভেঙে দিয়েছে আমার কাছে ফটো আছে একেবারে গুম্বদুরি ভাঙি ফেলছে ইসলাম সে নিষিদ্ধ মুসলমান আছে নব্বই হাজার একমাত্র পৃথিবীর বুকে লুয়ান্ডায় উগা লুয়ান্ডা রাজধানী অ্যাঙ্গোলা দেশের নাম খ্রিস্টান দেশ তেল আছে বন্ধ করে দিয়েছে পরে আবার চারিদিকে হইসি আসার পরে বলছে না অন্য এভাবে বাংছে সরকারি জায়গায় বাংছে এই জন্য আমরা বাংছি এভাবে একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে পৃথিবীর কোনো দেশে যদি মসজিদ ভাঙি যায় তাতেও মুসলমানদের দুঃখের কোনো কারণ নাই রাস্তা ঘাটে পুকুরের পারে লক্ষ লক্ষ মানুষ মুসলমান নামাজ আদায় করে দেবে বাবরি মসজিদ যিনি ভেঙেছিলেন বলরাম সিং এই বলরাম সিং মুসলমান হয়ে মোহাম্মদ আমের নাম দিয়ে হাজার হাজার মসজিদ তৈরি করে দিচ্ছে উত্তর প্রদেশে এ খবরও আমাদের জানা নাই যারা ইসলামের দুশ্মন আল্লাহ তারা তাদের হেদায়ত দি ইসলামের বড় খাদেম হিসেবে তৈরি করেন আজকে ইসলামের দুশ্মন কালকে ইসলামের খাদেম ডেনমার্কে ইসলামের উপরে সিনেমা বানাইলেও এক খ্রিস্টান প্রযোজক ফিল্ম প্রডিউসার ফিল্মের নাম দিল ফিতনা আরবি ইংরেজি করে সারা ইউরোপের ভাষায় ইউরোপে প্রচার করল এই বছর মুসলমান হয়ে হজ করতে গেছে এবং মদিনার রসুল্লাহ সাল্লাহ ইসলামের রাজা মোবারকের সামনে আসি নমাজ বিছিয়ে নমাজ বিছিয়ে আল্লাহ রসুলের কাছে ক্ষমা চাচ্ছে আল্লাহ ইকবাল বলেন পাসাবা মিল গিয়ে কাবে কো সনম খান এসে দেব মন্দির থেকে বেরিয়ে এলো কাবার প্রহরী যে ইসলামের বড় দুশ্মন পরবর্তী সময়ে তিনি ইসলামের বড় খাদেম অতএব আসুন মাদ্রাসার বিরুদ্ধে যে চক্রান্ত সেই চক্রান্তের মুখোশ আমরা উন্মোচন করে দিতে প্রস্তুত থাকবো ইনশাল্লাহ সন্ত্রাস যারা করে এদের সাথে আমাদের সম্পর্ক নাই কেন করে কি জন্য করে কয় প্রকারও কি কি আমরা জানি না মাদ্রাসায় কেবল কোরআন এবং হাদিসের তালিম দেওয়া হয় এর সাথে সন্ত্রাসের কোনো সম্পর্ক নাই বহু মাদ্রাসার সাথে রাজনীতিরও কোনো সম্পর্ক নাই ঠিক কিনা বলুন রাজনীতির কোনো সম্পর্ক নাই সেরেফ আল্লাহ এবং আল্লাহ রসুলকে রাজি করার জন্য কারণ কোন দেশে যখন আল্লাহ রসুলের নামে বেয়াদবি হয় মানুষ যখন নীরব থাকে আল্লাহ তালার পক্ষ থেকে গজব নামিয়ে আসে এ কথা বলি তকরি শেষ রসুল্লাহ সাল্লাহ ইসলামের জামানায় ওকোবা ইবনে আবি মহিদ নামে এক লোক কাফের হজরতকে আসি বলে ইয়া রসুল্লাহ আপনার ঘরে আমার দাওয়াত ব্যবসা করে বেশি লাভ করছি আপনি একটা মেলা দিচ্ছি মেজবান আপনি এসে দাওয়াত কবুল করবেন হজরত বলেন তুমি মুসলমান হও তখন হজরতকে দুঃখে দেওয়ার জন্য সে বললো সাধু আল্লাহ হজরত বলেন আসবো মুহূর্তের ভিতরে মক্কা এ খবর ছড়িয়ে গেল যে ওখবা ইবনে আবি মুসলমান হয়েছে ওখবার ঘনিষ্ঠ বন্ধুর নাম উবাই ইবনে খলফ ওয়েবনে খলক তার বাড়িতে আসি বলে ভাই তুমি তো আমাদের শেষ করে দিলা তোমার মেজদান আমরা কেউ খাবো না তুমি আল্লাহ রসুলকে আনি খাওয়াও তুমি তো মুসলমান হয়ে আমাদের মুখে চোখে সুন খালি দিছ তখন উকবাবিন আবি মহিদ বলে নয় ভাই আমি আল্লাহ রসুলের সাথে দুকাবাজি করেছি মাত্র আমি আসলে তোমাদের দলে আসি বাঁশ পূজা গাছ পূজা বালু পূজা এই কাজে আমি আসি তখন উবাইবনে খলব বলে যদি একথা সত্য হয় তুমি এখন যাও আল্লাহ রসুলের সাথে গিয়ে একটা ঝগড়া করিবে তর্ক বিতর্ক করে দিবে হজরতের মুখে সেপ দিবে তুতু দিবে তখন আমরা বুঝবো যে তুমি ঠিক আছে গেছে এই বদনসিব হজরতের সাথে গিয়ে তর্ক করে দিল ঝগড়া বাধাই দিল শক্ত কথা বলে এরপর মুখে তুতু দিয়ে আসলো কিতাবে লেখা আছে থু করে দেওয়ার সাথে সাথে চেহারা মোবারক চেহারা আনবার রসুল মকবুল সাল্লাই আলাই আসমান থেকে আগুনের হলকা আসি পেট্রোল বোমার মতো আসি ওকবা ইবনে আবু মহিতের চেহারা মুখ নাক চোখ জলসাই দিল মারা যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত গালে এবং কপালে পোড়া দাগ ছিল আল্লাহ তালা এক সেকেন্ডের জন্য হজরতের মুখে কেউ থুতু দিবে এটা বরদাস্ত করেন নাই তারপরে সাহাবাইকরাম পাগল হয়ে গেলেন ধর্ম না মানলে না মানো হজরতের মুখে তুতু দিয়ে তুমি মক্কা শরীফের রাস্তায় হাইট বেয়া ইট ইজ কোয়াইট ইম্পসিবল হজরত আলী তরবার নিয়ে দৌড়ে আকবা ইবনে পালিয়ে গেল বদরে বদর মদিনা থেকে দুশো কিলোমিটার দূরে আমি দুই সালে গেছি সহদায় বদরদের জেয়ারত করার জন্য দুশো কিলোমিটার দূরে চারিদিকে পাহাড় মাঝখানে খোলা জায়গা বদর এখন বিরাট টাউন কবরের পাশে মসজিদে আরিস আছে ওখানে আমি মাগরিবে নামাজ পড়েছি ঢুকি গেল হজরত আলী দৌড়ায় একসময় পাওয়া গেল তাকে সেও দৌড়তেছে পথ হারিয়ে ফেললো পাহাড় আসি গেল সামনেই পথ নাই তরবারি মারি আল্লাহ রসুল আইন করে দিছেন আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে বেয়া দেবী করলে তার মৃত্যুদণ্ড শরীর থেকে মাথা আলাদা করে দিল শাস্তি কার্যকর হয়ে গেল কেয়ামতের দিন ওকবা ইবনে আবি মহিত আল্লাহর দরবারে হাজির হবে আল্লাহ তাকে দেখি অসম্ভব ক্ষুদ্ধ হয়ে যাবেন গোসা হয়ে যাবেন এবং বলবেন তুমি আমার পেয়ারা হাবিবের চেহারায় থুতু দিয়েছ তোমার ক্ষমা নাই তখন সুলসিরি ওকবা ইবনে আবি মহিদ বলবে ইয়া ভাইলতা লাইতানি লম আত্তাখিজ ফুলানান খলিলা কোরআন শরীফের তফসিরে আছে হাই আমার কপাল আমি বদনসিব আমি যদি অমুককে বন্ধু না বানাইতাম অর্থাৎ উবাই ইবনে খলফের যদি কথা না ধরতাম বন্ধু বানাইয়া যদি কথা না ধরতাম আমি আল্লাহ রসুলের চেহারায় থুতু দিতাম না এত বড় আজাব গজব থেকে আমি বাঁচতে পারি হাই আমার কপাল বাংলাদেশের জমিনে কেমন পর্যন্ত আল্লাহ এবং আল্লাহ রসুলকে গালি দিয়ে রাস্তায় হাঁটতে পারবে না আইনের আওতায় তাদের আনতে হবে জনগণ বিক্ষুব্ধ জনগণ বিক্ষুব্ধ এই জন্য আমরা আইন চাই rule of law that must be maintained আল্লাহ তালা আমাদেরকে সাহাবাই কারামের তরিকা মতে চলার আদর্শ মতে চলার ইমানের জজবা নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন ওয়াহরুদাওয়ানা আনিলহামদুলিল্লাহি রব্বিল আলমিন একটু দোয়া চাই আল্লাহ আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين আমরা যারা হাত তুলেছি আঞ্জুমারে সাহাবা শাহানে সাহাবা এই দুদিন ব্যাপী মাহফিলের প্রথম দিনে আল্লাহ পাক আমাদের হাতগুলো কবুল করুন আল্লাহ পাক এই শাহানে সাহাবা সম্মেলনকে আল্লাহ পাক কবুল করুন রব্বুল আলমী আস্থা এবং কাল যত ওয়াজ হয়েছে এবং হবে এগুলোর উপর আমাদের আমল করার তৌফিক দান করুন সাহাবাই কেরামদের নকশ কদম মতে তাদের পদচিহ্ন অনুযায়ী আমাদের জীবন পরিচালনার তৌফিক দান করুন রব্বুল আলমীর বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের বুকে লাল সবুজের পতাকাকে আপনি চিরকাল উড্ডীন করে রাখুন রব্বুর আলমিন বাংলাদেশকে সন্ত্রাস জঙ্গিবাদ নৈরাজ্য ফিদনা ফসাদ থেকে দেশকে আপনি হেফাজত করুন এই দেশে কোরআন আল্লাহ রসুলের বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে আইন প্রণয়নের জন্য আল্লাহ পাক দাবি পেশ করার তৌফিক আমাদের দান করুন রব্বুল আলমিন আমরা যারা হাত তুলেছি আমাদের জাহির গুণা বাতিল গুণা সগিরা গুণা কবির গুণা মাফ করে দিন আজকের এই জলসাকে আল্লাপাক কবুল করুন আলেম ওলামাদের ইজ্জত আল্লাপাক বৃদ্ধি করে দিন আল্লাহ আইজাল ওলামা ওয়াল ফোকাহা ওয়াল নোকাবা ওয়াল ওরাফা ওয়াল জোহামা বাংলাদেশে যত মাদ্রাসা সরকারি বেসরকারি কৌমি আলিয়া নুরানি সমস্ত মাদ্রাসা কেমত পর্যন্ত এর ফিউজাতকে আপনি জারিও বাকি রাখুন আল্লাহ ওসল্লাহ তালা খের হলকি মোহাম্মদ আলহি ওসাহাবি আজমাইন বিরাহমাতিকা ইয়া আরহামর রাহমিন